যুগে বসবাস করতেছি এই যুগটা হলো মিডিয়ার যুগ সমাজ এবং রাষ্ট্র এই সমস্ত কিছুকে মিডিয়া নিয়ন্ত্রণ করতেছে মিডিয়ার যখন ইচ্ছা হচ্ছে সে সত্যকে সত্য হিসেবে প্রচার করতেছে মিথ্যাকে মিথ্যা হিসেবে প্রচার করতেছে জুলুমকে জুলুম হিসেবে ইনসাফকে ইনসাফ হিসেবে প্রকাশ করতেছে আবার যখন এই মিডিয়া চাচ্ছে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য হিসেবে প্রকাশ করতে বাস্তবকে অবাস্তব অবাস্তবকে বাস্তব হিসেবে আমাদের সামনে উপস্থাপন করতে জুলুমটাকে ইনসাফ ইনসাফটাকে জুলুম হিসেবে আমাদের সামনে উপস্থাপন করতেছে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য ভালোকে মন্দ মন্দকে ভালো হিসেবে আমাদের সামনে সে তার ইচ্ছা মাফিক উপস্থাপন করতে এবং পূর্ণ সমাজ এই মিডিয়ার দ্বারা প্রভাবান্বিত হচ্ছে মিডিয়ার দ্বারা জনমত তৈরি হইতেছে জাগরণ তৈরি হচ্ছে এই সমস্ত কিছুর মূল নিয়ন্ত্রক আজকে মিডিয়া আজকের এই মিডিয়ার অনেক সরব একটা উচ্চারণ যে নারী অধিকার নারী উন্নয়ন নারীর ক্ষমতায়ন নারী অধিকার নারী উন্নয়ন নারী ক্ষমতায়ন নারীর দায়িত্ব কর্তব্য কি হবে এই পূর্ণাঙ্গ বিষয়টাকে নিয়ে মিডিয়া পূর্ণ সমাজে দুইটা পক্ষ তৈরি করছে একটা পক্ষ হলো নারী অধিকার নারী উন্নয়ন নারী ক্ষমতায়নের পক্ষ অবলম্বনকারী আর আরেক পক্ষকে সে উপস্থাপন করেছে এরা হল নারী অধিকার চায় না নারী উন্নয়ন চায় না নারীর ক্ষমতায়ন এরা চায় না এরকম দুইটা পক্ষ তৈরি করছে এবং খুবই ভাবার ব্যাপার চিন্তার ব্যাপার আজকে নারী উন্নয়ন নারী অধিকার নারীর ক্ষমতায়নের বিপক্ষ শক্তি হিসেবে আজকের মিডিয়া সমাজের কাছে ইসলাম পনেরো শত বছর ব্যাপী চলে আসা ইসলামী রীতিনীতি এটাকে দ্বিপক্ষ হিসেবে উপস্থাপন করছে এবং নারী উন্নয়ন নারী অধিকার প্রতিষ্ঠিত করার জন্য একে একে পনেরো শত বছর ব্যাপী চলে আসা ইসলামী রীতিনীতিকে ক্ষতবিক্ষত করতেছে এটাকে কটাক্ষ করতেছে আজকের অনেক বড় একটা প্রশ্ন আমাদের কাছে যে আজ থেকে পনেরো বছর আগে ইসলামের যখন এই পৃথিবীতে আগমন ঘটল নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের নেতৃত্বে যে ইসলামী একটা জাগরণ এবং ইসলামী শিক্ষায় এই জগৎ যে আলোর দিশা পেল আজকে পনেরো শত বছর পরে এসে সেই পনেরো শত বছর আগের নবী করিম সাল আলহ দেয়া যে নীতিমালা এটা কি এই সময়ের জন্য সচল না আজকের এই সামাজিক ব্যবস্থায় তা বিকল তা সেকেলে এ বিষয়টা নিয়ে কিছু লেখাপড়া কিছু আলোচনা কিছু পর্যালোচনা আজকে অনেক বেশি প্রয়োজন আমাদের বোঝা প্রয়োজন এবং নিজ ইমানি তাগিদেই আমাদের বোঝা প্রয়োজন যে ইসলাম নারীর ক্ষেত্রে যে নীতিমালা ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে আজকের এই সমাজেও যদি ইসলামের এই নীতিমালাকে বাস্তবায়ন করা হয় তাইলেই কি নারী প্রকৃত অধিকার পায় না এর দ্বারা নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয় তাই আমরা যারা মুসলমান আমাদের জন্য এই বিষয়টা একটু বুঝার প্রয়োজন আছে না একটু প্রয়োজন আছে তো পনেরো শত বছর ব্যক্তি পৃথিবী অনেক এগিয়ে গেছে পৃথিবী ধীরে ধীরে এগুচ্ছে এবং আরো এগিয়ে যাবে এবং আমরা আজকে পশ্চিমা সমাজের দিকে তাকালে দেখতে পাচ্ছি যে হার ভাঙা পরিশ্রমের মাধ্যমে পশ্চিমা নারীরা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে তারা একটা অবস্থান আজকের বিশ্বে তারা একটা অবস্থান তৈরি করেছে কিন্তু আজকের পাশ্চাত্য সমাজের নারীর সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অবস্থান এই অবস্থান তৈরির মাধ্যমে আসলে নারী কতটুকু অধিকার লাভ করেছে নারীর ইজ্জত নারীর সম্মান এটা আজকে পাশ্চাত্য সমাজে কতটুক সুরক্ষিত আজকে নারীর নারীত্ব এটা আজকের পাশ্চাত্য সমাজে এটা কতটুক সুরক্ষিত সাথে সাথে এই বিষয়টাও একটু ভাব আমরা তো খুব দ্বিধাহীন ভাবে এই বিষয়টাকে দেখছি এবং এই বিষয়টাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে বলতে পারতেছি যে নারী এই দুইশো বছরের হার ভাঙা পরিশ্রমের মাধ্যমে তার সংগ্রাম এবং তার অধিকার আন্দোলনের মাধ্যমে আসলে কিছুই পায় নাই বরং নারী তার সব হারিয়েছে নারী তার পারিবারিক জীবন হারিয়েছে নারী তার মানসিক শান্তি সুখ জীবনকে হারিয়েছে নারী তার ইজ্জত সম্মান মর্যাদা হারিয়েছে এমনকি নারী তার নারীত্বও হারিয়েছে অধিকারের নামে আজকে পুরুষতান্ত্রিক সমাজে নারীকে পুরুষ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যদি অধিকার চাও পুরুষ হোক তুমি নারী থেকে তুমি তোমার অধিকার এই পৃথিবীতে অর্জন করতে পারবে না নারী তুমি যদি প্রকৃত অধিকার যাও তোমাকে তোমার নারীত্ব ছেড়ে তোমাকে পুরুষ হয়ে যেতে হবে আর অপরদিকে ইসলাম যদিও প্রাচীন ইসলামের শিক্ষাটা প্রাচীন শিক্ষা বিধানগুলো প্রাচীন কিন্তু ইসলামের এই বিধান দ্বারা ইসলামের এই চিন দ্বারা নারী তার এক মধুর পারিবারিক জীবন লাভ করেছে নারী সম্মান মর্যাদার অধিকারী হয়েছিল তাই আমাদেরকে বাস্তবতার আলোকে আবেগহীন এবং ঠান্ডা মাথায় একটু ভাবতে হবে একটু চিন্তা করতে হবে একটু দিল খুলে শুনতে হবে যে ইসলাম নারীর ক্ষেত্রে যে নীতিমালা যে দায়িত্ব যে কর্তব্য আরোপ করেছে বর্তমানের সমাজ ব্যবস্থাও এই সমাজেও তা প্রযোজ্য কিনা এবং এই সমাজে তা বাস্তবায়ন করা সম্ভব কিনা আর আসলে নারী মুক্তি কোন পথে এই পূর্ণাঙ্গ বিষয়টাকে নিয়ে একটু ধীর মস্তিষ্কে শান্ত মথায় আমাদেরকে ভাবতে হবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলমিন তাকে এই পৃথিবীতে রহমত হিসেবে পাঠান তার এই পৃথিবীতে আগমনটা পূর্ণ জগৎবাসীর জন্য রহমত স্বরূপ ছিল আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষিত হয় প্রচন্ড উত্তপ্ত রোদেলা দুপুরে যখন মেঘ ছায়া প্রদান করে তো মেঘের এই ছায়া প্রদান আর আকাশের বৃষ্টিটা এটা কোনো বিভাজন ছাড়া সব ধরনের মানুষদেরকে উপকৃত করে নবী করিম সাল্লাহ আলাইহুয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন এইটা এই পৃথিবীর সব ধরনের মানুষের জন্য রহমত ছিল তার এই পৃথিবীতে আগমন দ্বারা সব ধরনের মানুষ মুক্তির সন্ধান পেয়েছিল সব ধরনের মানুষ মনুশক্তির জীবন লাভ করেছে এবং এমন এক শিক্ষা এমন এক নীতিমালা সমাজ গঠনে রাষ্ট্র গঠনে নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন যে এই নীতিমালাটা যদি একটা সমাজে একটা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় তাহলে এই নীতিমালার দ্বারা শুধু নবী অনুসারীরাই উপকৃত হবে তা না বরং এই নীতিমালার দ্বারা নবীর চূড়ান্ত দুশ্মনরাও তারা উপকৃত হবে এমন নীতিমালা ধার্মিক বিধার্মিক যে যেই ধর্মের অধিকারী হোক নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা অনুযায়ী যে রাষ্ট্র যে সমাজ পরিচালিত হয় সেই সমাজে সব ধরনের মানুষ তার নিজ কর্মের অধিকার তার বাঁচার অধিকার তার নিরাপত্তার অধিকার এই সমস্ত অধিকারগুলো সে পেয়ে থাকে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে যুগে এই পৃথিবীতে আগমন করেন সেই যুগটা ইতিহাসের এক কালো যুগ ইতিহাস সেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত হিসেবে স্মরণ করে থাকে সব ধরনের বর্বরতা সব ধরনের দুষ্কর্ম সব ধরনের অন্যায় মানুষ সেই যুগে চূড়ান্ত ভাবে করেছিল আর সেই যুগে সর্বাধিক নির্যাতিতা এবং এই পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতন চলতেছিল নারীর উপর এমন এক যুগে তার আগমন হয় ইতিহাসের সেই যুগেই নারী সর্বাধিক নির্যাতিত হচ্ছে সেই নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মানবতার নবী মানুষদের কি তিনি মনুষ্যত্ব শিক্ষা দিয়েছেন মানবতা শিক্ষা দিয়েছেন তার একটা বিশেষ দৃষ্টি ছিল নারীদের প্রতি এই নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নীতি তার বর্ণনা করা হাদিস এবং হাদিসের ভান্ডার এটাকে আমরা যখন নিয়ে বসি তো বিশাল একটা অংশ নারী অধিকারের উপর এবং নারীদের মর্যাদার উপর নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বর্ণনা করা বিষয়গুলো আমাদের সামনে আসে যুগটা এমন ছিল যে নারীকে মনে করা হতো পাপের দরজা লোকেরা নারীকে পাপের দরজা মনে করত মানুষের অবস্থা এতটাই সাংঘাতিক ছিল যে কন্যা সন্তান জন্ম নেওয়াটাকে নিজের জন্য অপমানকর মনে করত এখানেই শেষ না কন্যা সন্তান জন্মের সাথে সাথে আরব্য সেই সমাজের মূর্খ লোকেরা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত এই ধরনের ইতিহাস সে যুগে পাওয়া যায় তো ইসলাম নারীর মর্যাদার আলোচনা করেছে ইসলামের দৃষ্টিতে নারী কতটুকু মর্যাদাপূর্ণ কোরআনে করিমের মাঝে দুইটা সুরা একটা সুরা সুরাতুন নিসা আজকে যে সুরার প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি নিসা শব্দের অর্থই হল নারী একটা সুরার নামকরণই করা হয়েছে সুরাতুল নিসা কোরআনে করিমের আরেকটা সুরার নামকরণ করা হয়েছে সুরায় মরিয়াম যে নারীর নামে কোরআনে করিমের সুরার নামকরণ করা হয়েছে আমরা যদি নারীর সাথে ভিন্ন ধর্মের আচরণগুলোকে লক্ষ্য করি পৃথিবীর মাঝে চলমান অন্যান্য ধর্মগুলোতে নারীর সাথে আচরণ বৈষম্যমূলক আচরণ শুধু বৈষম্যমূলক বললে ভুল হবে বরং নারীর সাথে যে আচরণ সেই আচরণটা সম্পূর্ণ মানবাধিকারের লঙ্ঘন যেমন পৃথিবীর একশো কোটি মানুষের ধর্ম হিন্দু ধর্ম এই হিন্দু আইন এই হিন্দু আইনে নারীরা এটা সর্বাধিক নির্যাতিত এটা স্বীকার করতে হবে বিশেষ করে বিধবা নারীদের সাথে তাদের যে আচরণ যে বিধবা নারীদের দ্বিতীয় বিয়ের কোন অনুমোদন তাদের ধর্মে নাই বরং সতী সতীদাহ প্রথা এটা তো এমন জঘন্যতর একটা প্রথা যে এটাকে কল্পনা করা কঠিন একটু আমরা যদি ভাবার চেষ্টা করি একটা যুবতী নারীর স্বামী কোন দুর্ঘটনায় মারা গেল তার কয়েকজন সন্তানও আছে তো তার দ্বিতীয় বিয়ের কোনো সুযোগ নেই আবার মা বাবার প্রাপ্ত সম্পদ থেকেও এ নারীর পাওয়ার কিছু নেই তো তার জীবনটা কতটুক দূষক বিখ্যাত হিন্দু দার্শনিক দিয়ানন্দ দাস এই বিধবা নারীর ক্ষেত্রে তাদের মতামত কতটুক জঘন্য এই দিয়ানন্দ দাসের এক মন্তব্য যে বিধবা নারী যুবতী হলে সে দেবর বা অন্য কারো সাথে সম্পর্ক রাখতে পারে যৌন সম্পর্ক রাখতে পারে কিন্তু দ্বিতীয় বিয়ে সে করতে পারবে না সেই আমরা খুব গভীর ভাবে ভাবলে দেখতে পারব যে উনিশশো সালে যখন হিন্দুদের জন্য নতুন সামাজিক আইন তৈরি করা হয় তখন কিন্তু তারা তাদের নিজস্ব চলমান ধারাগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে ইসলামী আইনকে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়ে তারা তাদের নতুন আইনকে তৈরি করে কারণ ইসলামী আইন নারীর ক্ষেত্রে ইসলামের যে রীতি এবং নারী অধিকারের ক্ষেত্রে কোরআনের যে দর্শন এটা এমন এক দর্শন যে যুগের পরিবর্তন ঘটতে পারে কিন্তু নারী অধিকারের জন্য এই নীতিমালাটা সব যুগে সব সময়ের জন্য প্রযোজ্য নারীকে তার অধিকার আদায়ের জন্য ঠিক এই দর্শনেই ফিরে আসতে হবে ইহুদি ধর্ম পৃথিবীর এক প্রাচীন ধর্ম এই ধর্মে নারী ঠিক তখন পিতার সম্পদে উত্তরাধিকার অর্জন করতে পারে যখন পিতার কোনো পুত্র সন্তান না থাকে তাওরাতের বিধান দেখেন যে একাধিক বিয়ের ক্ষেত্রে কোনো সীমারেখা নির্ধারণ করা নেই কোন সীমারেখা তাদের ধর্মীয় গ্রন্থে নির্ধারণ করা নেই পৃথিবীর প্রায় দুই আড়াইশো কোটি মানুষের ধর্ম খ্রিস্ট ধর্ম বাইবেলের যে আহদে আতিক এই খ্রিস্ট ধর্মের যে মূল কথা যে হজরতে আদম তিনি ধোকা খাননি ধোকা খেয়েছে নারী তাই নারীরাই প্রথম পাপে লিপ্ত হয়েছে তাই নারীরা পাপি নারীরা পাপি খ্রিস্ট ধর্মের যে কাপ্পারা আকিদা এই আকিদার ভিত্তি হল যে একের পাপ অন্যে ভোগ করা যে একজনের পাপ আরেকজন ভোগ করে এটা হল কাপ্পারা আকিদার মূল দর্শন তাই হজরতে হাওয়া তিনি পাপ করছেন এখন পর্যন্ত এই পাপের ধারা যায় নাই এই পাপের ধারা এখনো পর্যন্ত নারী জাতি হজরতে হাওয়া পাপ করার কারণে নারী জাতি এরা এই পাপের অংশীদার এরা পাপি সেই এই ধর্মে কিন্তু বিবাহ না করাটা উত্তম বিবাহ করার কোনো ফজিলত নেই খ্রিস্ট ধর্মে বিয়ে করার প্রতি উৎসাহ নাই বিয়ে না করাটাই উত্তম সেন্ট পলের বাণী যে নারীকে স্পর্শ না করাই উত্তম তাই খ্রিস্ট ধর্ম এই ধর্মের মাঝে বৈরোগ্যবাদ এটা এবাদত আর খ্রিস্ট ধর্মের আরো নিয়ম কানুনের দিকে তাকালে দেখা যায় যে তালাকের কোনো বিধান নাই এই বিয়ে যদি একবার হয়ে যায় মুক্তির পথ হল দুইটা এক হলো বেহিচার আর আরেক হলো ধর্মত্যাগ পৃথিবীর এই সমস্ত ধর্মগুলো বাদ দিয়ে প্রাচীন বিভিন্ন সভ্যতাগুলো নিয়ে আমরা যদি ঘাটাঘাটি করি যে প্রাচীন রোম এবং গ্রিক সভ্যতা তাহলে সেই সময় তো হাটে বাজারে নারীদেরকে কেনা বেচা করা হইত আজকের যৌতুক প্রথা ঠিক তৎকালীন সময়ের গ্রিক এবং রোমান সভ্যতার উপহার যুগের পর যুগ ঠিক সেই চলমান ধারাটাকে এখনো পর্যন্ত আমাদের এই সমাজ ধরে রেখেছে আর এই সমস্ত কিছুর পর আরব্য জাহিলি সমাজ এই সমাজের অবস্থা ছিল এই নারী জন্ম হওয়াটা এটা কি প্রচন্ড দূষণীয় দৃষ্টিতে দেখা হতো নারী সম্পদের কোনো ওয়ারিস হতো না একাধিক বিয়ে এটা ছিল একজন পুরুষের জন্য চরম গৌরব এবং সমাজ ব্যবস্থাটা এতটুক নোংরা ছিল যে পুরুষরা পরস্পরে স্ত্রী পরিবর্তনও করত ধরনের একটা বিশ্ব পরিস্থিতিতে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তার আগমন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষদেরকে নারীর মর্যাদার কথা শোনালেন নারীর সম্মানের কথা এ পৃথিবীর মানুষদেরকে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন এবং এমন এক বিধান এমন কিছু নীতিমালা নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম করে দিলেন যে এই নীতিমালার উপর যতদিন নারী সমাজ থাকবে চলবে নারীর এই সম্মানের প্রাচীরে কেউ আঘাত করে নারীকে কলুষিত করতে পারবে এমন নীতিমালা তিনি পৃথিবীবাসীকে উপহার দিতেন যে যুগে আলোচনা চলতেছিল নারী আর পুরুষ কি এক রূপ এক জাত উভয়টাই কি মানুষ প্রশ্ন চলতেছিল যে নারী আর পুরুষের রূহ প্রাণ কি একরকম না ভিন্ন ভিন্ন গ্রিক দার্শনিকদের দাবি ছিল এক না নারী আর পুরুষের আত্মা নারী আর পুরুষের প্রাণ এক হইতে পারে না পুরুষের প্রাণ পুরুষের আত্মা হল উচ্চ জাতের নারীর প্রাণ নারীর আত্মা হল নিম্ন জাতের এটা ছিল গ্রিক দার্শনিকদের দাবি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের আগমন ঘটল মহান রব্বুল আলমিন কুরআনে করিমের আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহান্নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء হে মানুষেরা ইত্তাকু রব্বাকুম তোমাদের পালনে ওয়ালা প্রভুকে ভয় করো তিনি তো একটি মাত্র প্রাণ থেকেই তোমাদের নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন আল্লাহ খালাকাকুম একটি প্রাণ থেকে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিনহা সেই প্রাণ থেকেই তো তার স্ত্রীর সৃষ্টি আর আদম এবং হাওয়ার সে দুটি প্রাণ থেকেই তিনি অসংখ্য পুরুষ অসংখ্য নারীদেরকে তিনি এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন সেই নারী আর পুরুষের জাত এক নারী আর পুরুষের আত্মা এক নারী আর পুরুষের প্রাণ এক কোরআন এই শিক্ষা পৃথিবীবাসীকে শোনালো না এটা নিয়ে কোনো বিতর্কের সুযোগ নাই এই ক্ষেত্রে তো কোনো কথার সুযোগ নাই যে নারী আর পুরুষ ভিন্ন নয় বরং নারী আর পুরুষ জাত এক এই শিক্ষা কোরআনের শিক্ষা কোরআন এই শিক্ষা মানুষদেরকে দিতে মহান রব্বুল আলমিন এই শিক্ষা মানুষদেরকে দিতেন নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম এই শিক্ষার দ্বারা সাহাবা একরামদের পূর্ণ জামাতকে তৈরি করছেন যে নারীকে কিন্তু নিজ জাত মনে করতে হবে যে এরাও মানুষ আমি যেমন মানুষ আমি পুরুষ যেমন মানুষ ঠিক নারী সেও মানুষ তার সাথে প্রত্যেকটা আচরণ মানুষ হিসেবেই হতে হবে এটা মনে করা যাবে না যে আমি এক জাত সে আরেক জাত এটা মনে করা যাবে না পৃথিবীবাসীকে এই শিক্ষা কোরআন দিল বিতর্ক চলতেছিল এই বিষয়ে আজকের পৃথিবীতে অধিকারের নামে নারী আর পুরুষকে দুইটা পক্ষ হিসেবে উপস্থাপন করা হচ্ছে নারী এক পক্ষ পুরুষ আরেক পক্ষ কোরআন আল্লাহর কোরআন দেখেন আল্লাহর কোরআনটাকে যদি আসলে একটু পর্যালোচনার মাধ্যমে মুসলমানরা দেখে আজকের পৃথিবীবাসী দেখে কোরআনে করিমের শিক্ষার কাছে পৃথিবীর সমস্ত চিন্তা পৃথিবীর সমস্ত দর্শনগুলো পরাজিত হবে আজকের মিডিয়া নারী অধিকারের নামে নারী আর পুরুষকে প্রতিপক্ষ হিসেবে নারী এক পক্ষ পুরুষ আরেক পক্ষ প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করছে আজকে ঘরে স্বামী স্ত্রী একে অপরের প্রতিপক্ষ আজকের মিডিয়া একে অপরকে প্রতিপক্ষ হিসেবে তৈরি করছে আজকের একটা ঘরে বাবা মা একে অপরের প্রতিপক্ষ ঘরের মাঝে বাবা আর মায়ের যুদ্ধ শিশু সন্তানরা বাবা আর মার যুদ্ধ দেখতে আজকে ঘরে ঘরে ভাই আর বোনের যুদ্ধ যুদ্ধ চলতেছে একে অপরের প্রতিপক্ষ নারী এক জাত পুরুষ আরেক জাত আজকের মিডিয়া এই নারী আর পুরুষকে একে অন্যের প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করছে পূর্ণ সমাজ সামাজিক জীবন পরিবার পারিবারিক জীবন রাষ্ট্র রাষ্ট্রীয় জীবনকে তসনস করে দিচ্ছে আজকের মিডিয়া ঘর থেকে সমাজ রাষ্ট্র থেকে পরিবার প্রত্যেকটা ক্ষেত্রে একটা অঘোষিত যুদ্ধ চলতেছে কারণ সর্বত্র নারীর বিচরণ পুরুষের বিচরণ আর এই জায়গায় নারী তো এক দল পুরুষ হল আরেক দল একে অপরের প্রতিপক্ষ আজকের মিডিয়ার তৈরি অথচ কোরআন ইসলাম নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সোনালী শিক্ষা নারী আর পুরুষের এই মুখোমুখি অবস্থানকে স্বীকার করে না ইসলামের শিক্ষা কি কোরআনের শিক্ষা কি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শিক্ষা হল নারী পুরুষের অংশ ওখালা منها زوجها নারী পুরুষের কি অংশ প্রতিপক্ষ না নারী পুরুষের অংশ প্রতিপক্ষ হবে কেন হজরতে হাওয়াকে মহান রব্বুল আলমিন সৃষ্টি করতেন হজরতে আদমের অংশ থেকে হজরতে হাওয়াকে মহান রব্বুল আলমিন বাবা আদমের প্রতিপক্ষ হিসেবে সৃষ্টি করেন নাই মহান রব্বুল আলমিন আদম বাবা আদমকে যখন সৃষ্টি করতেন মা হাওয়াকে যখন হজরতে আদমের বাবা আদমের জীবন সঙ্গী হিসেবে সৃষ্টি করতে চাইলেন হজরতে হাওয়াকে মা হাওয়াকে ভিন্ন সৃষ্টি হিসেবে সৃষ্টি করতেন করেন বাবা আদমের অংশ থেকে মহান রব্বুল আলমিন মা হাওয়াকে সৃষ্টি করছেন তাহলে নারী পুরুষের প্রতিপক্ষ না নারী পুরুষের অংশ অংশ প্রতিপক্ষ হিসেবে আল্লাহ সৃষ্টি করেন নাই কারণ মানুষের স্বভাব প্রতিপক্ষকে সে ঘৃণা করে মানুষ প্রতিপক্ষকে ভালোবাসে আপনারা আমার কথার উত্তর দেন প্রতিপক্ষকে ভালোবাসে প্রতিপক্ষকে মানুষ ঘৃণা করে সেই আদম আর হাওয়া যদি পরস্পর পরস্পরের প্রতিপক্ষ হয় সে জায়গায় ভালোবাসা সৃষ্টি হবে না ঘৃণা সৃষ্টি হবে সহবর্মিত থাকবে না সেটাই যুদ্ধ হবে তাই মহান রব্বুল আলমিন হজরতে হাওয়াকে যখন সৃষ্টি করতেন মহান রব্বুল আলমিনের ইচ্ছা ছিল এ জায়গায় ভালোবাসা থাকবে সহমর্মিতা থাকবে তাই সৃষ্টি যখন করলেন অংশ হিসেবে সৃষ্টি করলেন তারপর এই পৃথিবীতে যত পুরুষের সৃষ্টি যত নারীর সৃষ্টি সব কিন্তু অংশ নারী এবং পুরুষের অংশ এই পৃথিবীর সমস্ত পুরুষ নারী সেই নারী আর পুরুষের অংশ না অংশ সেই নারী আর পুরুষ তো পরস্পর পরস্পরের প্রতিপক্ষ না নারী আর পুরুষ হল অংশ একে অপরের অংশ তুমি যে পুরুষ হিসেবে সৃষ্টি হইত তোমার বা বাবা আর মা তাদের পরস্পরের মিলনের তুমি ফল তুমি অংশ তুমি তোমার মায়ের অংশ তুমি তোমার বাবার অংশ সেই মানুষ মানুষের স্বভাব যে সে প্রতিপক্ষকে ঘৃণা করে নিজ অংশকে ভালোবাসে যদি বুঝতে পারে এটা আমার অংশ তো তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয় আর যদি জানতে পারে এটা আমার প্রতিপক্ষ তাহলে তার প্রতি তার ঘৃণাবোধ সৃষ্টি হয় তার প্রতি তার দূরত্ব তৈরি হয় এমনিতে সেই ইসলামের শিক্ষা ইসলাম এই শিক্ষা প্রত্যেকটা মানুষকে দেয় যে নারী আর পুরুষ তোমরা একে অপরের প্রতিপক্ষ নয় তোমরা একে অপরের অংশ আর ইসলাম এই শিক্ষা দেয় যে নারী তোমার নারীত্বের মাঝে কোনো মর্যাদা নাই পুরুষ তোমার পুরুষ পুরুষত্বের মাঝে কোনো মর্যাদা নাই পুরুষ হওয়া কোনো মর্যাদার ব্যাপার না নারী হওয়াটাও কোনো লাঞ্ছনার ব্যাপার না আসলে মর্যাদা আর লাঞ্ছনা তো হলো ইমানের মাঝে তাকুয়ার মাঝে ইয়া আইয়ুহান্নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم يا أيها الناس পৃথিবীর মানুষেরা নিশ্চয়ই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি পুরুষ রূপে নারী রূপে দুইটা ভাগ দুইটা ভাগ হয়ে গেছো তোমরা কিন্তু পুরুষ হওয়ার মাঝে মর্যাদা নাই আর নারীত্বের মাঝেও কোনো অপমান নাই আর আল্লাহর কাছে পুরুষ হওয়ার কারণে তোমার দাম এক টাকাও বেশি না আর নারী হওয়ার কারণে তোমার দাম এক টাকাও আল্লাহর কাছে কম না রবাকুম ইন্দাল্লাহি আত্মাকুম তোমাদের মাঝে যার তাকুয়া যার ক্ষুদা ভীতি যার আমল সবচাইতে ভালো আল্লাহর কাছে সে সবচাইতে ভালো সে নারী হইতে পারে পুরুষ হইতে পারে ফেরাউন পুরুষ ছিল তার স্ত্রী হজরত আসিয়া নারী ছিল আল্লাহর কাছে পুরুষ ফেরাউনের কোন দাম আছে কিন্তু নারী আসিয়ার অনেক দাম অনেক দাম অনেক দাম আল্লাহর কাছে নারী আসিয়ার অনেক দাম এত দাম আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে নারী আসিয়ার মর্যাদার আলোচনা করছে এত দাম আল্লাহর কাছে তাহরিমের মাঝে নারী আসিয়ার আলোচনা করা হয়েছে নারী আসিয়ার আল্লাহর কাছে এত দাম আল্লাহ কোরআনে করিমে নারী আসিয়ার আলোচনা করছেন ফেরাউনি নির্যাতনে নারী আসিয়া যখন নাকি নির্যাতিত তার উপর আক্রমণ চলতেছে নারী আসিয়া আল্লাহর কাছে দোয়া করছে রব্বিম লিডি আল্লাহ আমার জন্য তোমার কাছে একটা বাড়ি বানায় দাও জান্নাতের মাঝে আল্লাহ তালা নারী আসিয়ার দোয়া সাথে সাথে কবুল করে সেই বাড়িতে সরাসরি নারী আসিয়াকে নিয়ে গেছে নিয়ে গেছে ফেরাউনি নির্যাতন নারী আসিয়ার শরীরকে আঘাত করছে কিন্তু তার অনুভূতিকে আক্রান্ত করতে পারে না একটু দাম সেই মর্যাদা ইমানের মাঝে এই শিক্ষা কোরআন দিছে পুরুষকে বলছে ইমান অর্জন করো তাইলে দামি হবা নারীদের প্রতিও কোরআনের এক শিক্ষা ইমানকে অর্জন করো তাইলে দামি হবা এটাই দামের পথ খ্রিস্ট ধর্ম যেহেতু কাপড়ার আকিদায় বিশ্বাসী একের পাপ অন্যের উপর আসে এই আকিদায় বিশ্বাসী তাদের কথা মা হাওয়া ভুল করছে তাই প্রথম পাপটা নারী করছে তাই নারী পাপি স্পর্শ না করাই ভালো আল্লাহর কোরআন দেখেন আল্লাহর কোরআন দেখেন আল্লাহ আল্লাহর কোরআনের মাঝে বলতেছেন ওয়াসা আদম রব্বাহু ফাগাওয়া وعصى آدم ربه فغوى وعصى آدم ربه আল্লাহ কোরআনে করিমের মাঝে হজরতে আদম আলাইহিসালামের আলোচনা করতেছেন আসা আদম আদম অবাধ্যতা করেছে রব্বাহু তার রবের দোষীকে আদম কোরআন বলতেছে দোষীকে আদম দোষী তা গাওয়া আল্লাহর হুকুমকে অমান্য করে ভুল করছে আল্লাহর কোরআন হাওয়াকে দোষী সাব্যস্ত করছে না আল্লাহর কোরআন দোষী সাব্যস্ত করতেছে কাকে আদমকে আদম দোষী যেহেতু আদম পুরুষ হাওয়া নারী তাই আল্লাহর কোরআন নারীর উপর দুশ্চা পায় নাই পুরুষ আদমের উপর দুশ্চা দুশ্চাপাইছে যে আদম ভুল করছে এ ভুল থেকে বাঁচা আদমের কর্তব্য ছিল তাই আদম আদম ভুল করছে আদম বিভ্রান্ত হইছে এটা কোরআনের কথা আল্লাহর কোরআন কোরআন খুলে দেখুন মা হাওয়াকে দোষী সাব্যস্ত আল্লাহর কোরআন করেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের শিক্ষা ইসলামের শিক্ষায় নারী জাতিকে সামাজিক রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে পারিবারিক বিভিন্ন বিষয়ে সামাজিক বিভিন্ন বিষয়ে রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করা সমালোচনা করা পরামর্শ দেওয়া এই সমস্ত কিছুর অধিকার নারী জাতিকে দিয়েছে যে জায়গায় সামাজিক অবস্থাটা এমন ছিল সভ্যতা এমন ছিল কৃষ্টি কালচার এমন ছিল মানুষ নারীকে ভিন্ন জাত মনে করত সেই সমাজে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম নারীর সেই ক্ষমতায়ন তিনি প্রতিষ্ঠিত করেছিলেন যে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় ব্যাপারে নারী কথা বলতে পারত নারীর কথায় রাষ্ট্র তার আইনকে পর্যন্ত পরিবর্তন করতে বাধ্য হত ইতিহাস দেখেন হজরত উসমান রাজি আল্লাহ আনহু যখন কুচক্রীদের আক্রমণে শাহাদত বরণ করেন সাহাবা একরাম পূর্ণ জামাত সেই অবস্থাকে কেন্দ্র করে দুইটা পক্ষে বিভক্ত হয়ে উঠল যে এই মুহূর্তে শহীদ ওসমানের হত্যাকারীদের শনাক্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে আগে না শহীদ উসমান পরবর্তী মুসলমানদের খলিফা নির্বাচন আগে করা হবে এই একটা ব্যাপার নিয়ে সাহাবা একরামদের মাঝে দুইটা পক্ষ তৈরি হল সাহাবা একরামদের এক পক্ষের মতামত ছিল যে উসমানের হত্যাকারী কুচুকরিদেরকে তাকে গ্রেফতার করা হোক শাস্তির আওতায় আনা হোক মদিনাকে এই সমস্ত ব্যক্তিদের থেকে মুক্ত করা হোক তারপর মুসলমানরা পরামর্শের ভিত্তিতে তাদের খলিফা নির্বাচন করবে আবার অনেকের মতামত ছিল যে বিচার যে হবে আগে তো খেলাফত প্রতিষ্ঠিত হতে হবে তা আগে খেলাফত প্রতিষ্ঠিত হোক মুসলমানদের খলিফা এবং খলিফার কাছে বেয়াত প্রতিষ্ঠিত হোক তারপর খলিফার অধীনে কুচুকরিদেরকে গ্রেফতার করা হবে তাদেরকে শক্তির আওতায় আনা হবে আমরা ঠিক সেই সময়ের গুরুত্বপূর্ণ নাজুক মুহূর্তে উসমান হত্যাকারীদের বিচারের দাবিতে হজরত আয়েশাকে প্রতিবাদ করতে দেখি হজরত আয়েশা নিজে ওসমান হত্যার বিচারের দাবিতে সক্রিয় প্রতিবাদে তিনি অংশগ্রহণ করেন হজরত উমর রাজি আল্লাহ আনহর খেলাফত যুগের এক ঐতিহাসিক ঘটনা হজরত উমর রাজি আল্লাহ আনহুর যুগে মুসলমানরা স্বনির্ভর হয়ে উঠল পৃথিবীর বিভিন্ন অঞ্চল মুসলমানদের হাতে বিজয় হচ্ছিল মুসলমানদের অভাবের দিন এখন শনির ভরতার দিন দ্বারা পরিবর্তন হয়ে গেল সেই মুসলমানদের বিয়ে সাদিগুলোতে অধিক মোহর নির্ধারণ করার একটা হিরিক পড়ে গেল একটা প্রতিযোগিতা বিয়ের মাঝে মোহর কত বেশি ধরা যায় এটার একটা প্রতিযোগিতা হজরত উমর রাজি আল্লাহ আনহো তিনি দেখলেন যে এই প্রতিযোগিতাটা তো ভালো না তিনি মোহরের সর্বোচ্চ একটা পরিমাণ নির্ধারণ করে দিতে চাইলেন যে মোহর এই পরিমাণ হতে পারবে আর চাইতে বেশি হতে পারবে না এরকম একটা পরিমাণ তিনি নির্ধারিত করে দেওয়ার মনস্থ করলেন হজরত উমর রাজি আল্লাহ আনহর এই সিদ্ধান্ত এর মোকাবেলা করলেন এক নারী আরব্য সমাজের আল্লাহর নবীর সাহাবিয়া এক নারী সম্ভবত হজরত আসমা তিনি প্রতিবাদ করে উঠলেন হজরতে উমরের আইনের বিপক্ষে যে মোহর সর্বোচ্চ মোহর কত হবে এই ব্যাপারে আল্লাহর কোরআন আল্লাহর নবী সর্বোচ্চ কোন পরিমাণ নির্ধারণ করে দিয়ে যাননি আপনি ওমর খলিফা আপনি তো আল্লাহ রসুলের খলিফা ওমর আপনি তো খলিফা কোরআনকে প্রতিষ্ঠিত করার খলিফা নতুন আইন করার খেলাফত নতুন আইন করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে হজরত উমর রাজি আল্লাহ এই মুসলিম নারীর প্রতিবাদে নিজ সিদ্ধান্তকে সাথে সাথে প্রত্যাহার করতেন এবং বললেন যে একজন পুরুষ সে ভুল করতেছিল আর একজন নারী সেই পুরুষকে ভুল থেকে উদ্ধার করবে এই সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যাপারে সামাজিক ব্যাপারে নারীর কথা বলার প্রতিবাদ করার অধিকার প্রতিষ্ঠিত ছিল ইসলাম নারীকে সেই সুযোগ নারীর কথার সেই দাম ইসলাম দিয়েছে ইসলাম দেয় নাই নারীর কথার কত দাম দিয়েছে ইসলাম মুসলমানের খলিফার আইন পরিবর্তন হয়েছে এক নারীর প্রতিবাদে এক নারীর প্রতিবাদে আইন পরিবর্তন হয়ে সেই নারীর কথা বলার অধিকার নারীর প্রতিবাদের অধিকার নারীর সমালোচনার অধিকার নারীর কথার মর্যাদা নারীর প্রতিবাদের মর্যাদা ইসলাম ইসলামী শিক্ষায় আছে এবং ইসলাম নারীর কথাকে যে মর্যাদা যে দাম ইসলাম দিয়েছে পৃথিবীর আর কোন সভ্যতা নারীর কথার সেই মূল্যায়ন আগ পর্যন্ত দিতে পারে আমরা ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে ধীরে সুস্থে ইসলামে নারীর অধিকার এবং নবী করিম সাল্লাহ আলি আসাল্লামের শিক্ষায় নারীর মর্যাদা এই বিষয়টাকে নিয়ে ধারাবাহিক আলোচনা করব তা আমরা সবাই এই আলোচনাটা একটু শোনার চেষ্টা করব দ্বিতীয় শুধু শোনা না নিজ পারিবারিক জীবন আমার সাথে যে সমস্ত নারীদের বসবাস আমার সাথে আমার স্ত্রীর বসবাস আমার মেয়ের বসবাস আমার মায়ের বসবাস আমার বোনের বসবাস আমরা আমাদের মুসলমান হিসেবে নিজ পরিবারস্থ জীবনে একজন পুরুষ হিসেবে আমার উপর নারীর যে দায়িত্ব নারীর যে কর্তব্য নারীকে যে মর্যাদা দেওয়ার হুকুম ইসলাম আমাকে দিয়েছে আমরা ইনশাল্লাহ তা বাস্তবায়নের চেষ্টা করবো রাজি আছেন ইনশাল্লাহ চেষ্টা করতে হবে এটা কিন্তু দায়িত্ব শুধু শুনলাম আর সুবাহান আল্লাহ বললাম এটা তো মুসলমানের পরিচয় না মুসলমান হলো শুনলাম সামি আনা আনা আমি শুনলাম আমি আমার নিজ ঘরে আমি আমার নিজ সমাজে আমি ইনশাল্লাহ ইসলামের এই শিক্ষাটাকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল